जो बच्चों সেই শক্তি তোমরা পাবে হবে যদি তোমাদের অভিযান করেন একেবারে হয়ে যায় আল্লাহ সেই শক্তি ফিরে তোমাদের হাতে দিয়ে দেবেন যদি এই পথ গ্রহণ করো তাহলে দুনিয়াতে অপরিমাণের পিটুনি থেকে তোমরা রেহাই পেয়ে যাবে পরকালে জাহান্নাম থেকে না যাত পেয়ে যাবে এটা হলো একটা পথ আর যদি এটা লাগে তাহলে পরকালে জাহান্নামে আগুনে যাওয়ার জন্য আর দুনিয়াতে বেদিন কাপিরের হাতে জমাই হওয়ার জন্য বলির পাতা হইয়া রেডি হইয়া যাও দুই বুকের কথা না বুকের কথা আমরা নেতাবলা এই দুনিয়াতে মানে এত যে শক্তি আছে সেই শক্তি আমরা কন্ট্রোল করি পরকালেও জাহান্নাম থেকে নিরাপদ করি এটা বুকের কথা মানে আমাদের কথা কেন জনবাদীর দল আমাকে হয় না না কেন দল না কেন গন্ধ করে দল গন্ধ করে না একমাত্র বেলভক্ত রাজি আছি তবুও নামাজ পড়তে রাজি না বেলমানের হতের পিটুনি ভাইয়া ধান দিতে রাজি আছি তবুও গুড় ছাড়তে রাজি না তবুও সুদ ছাড়তে রাজি না তবুও বেহর বাঁচাতে রাজি না এটা হলো বুকের কথা আর মুখের এই জাতীয় ইমানদারদের সামনে দুনিয়াতে দুই ঘটনা তিন নম্বর কোনো রথ নাই কথা কথা এক নম্বর পথ আমল ঠিক করে না বেইমানের হাতের পিঠা খাইয়া মরবার জন্য রেডি হইয়া যাও এটা এক পথ আর একটা হলো আমল ঠিক করো বেইমানের হাতে যে শক্তি আছে সেই শক্তি আল্লাহ তোমাদের হাতে ফিরাইয়া দিবেন আর পরকালে জাহান্নাম থেকে রেহাই দিবেন এটা হলো আরেক পথ আমরা কোনটা অবলম্বন করেছি লাগাতের পথ অবলম্বন করেছি না নির্যাতন ভোগ করে পথ অবলম্বন করেছি কাজে খালি রোজগার করেন আয় হিন্দুরা যে বাবরি মুখে বাংলা আল্লাহ চিন্তা হলো না baik baik ini dia sebab ini sedang Allah tidak berada Allah akhirnya Rasulullah berada kata Allah Kepala Kena Allah bila Rasulullah berada kata Allah Allah tak berada Semua rada dunia وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما لو تتبيرا যদি ইমানের দাবি ধরেয়া দুই ধরনের ভাগ করে আল্লাহ বাদত ছেড়ে দেয় এবং দুর্বল সবলেরা দুর্বলের উপর অত্যাচার করে এবং আল্লাহ যেটা শাস্তি দিবেন এর মধ্যে এক নম্বর বেইমানকে দিয়া পিটাইবেন দুই নম্বর বেইমানেরা পিটাইয়া তোমাদের পুরুষদেরকে হত্যা করবে তোমাদের শিশুদেরকে হত্যা করবে তোমাদের তোমাদের শিশুদেরকে হত্যা করবে তোমাদের বৃদ্ধদেরকে হত্যা করবে আর তোমাদের যুবতীদেরকে জোর পূর্বক দর্শন কইরা অপমান করবে মুসলমানের যুবতী নারীরা এইভাবে মানুষ জলাঞ্জলি দিতে থাকি না আল্লাহর পছন্দ সেই ধর্মটারে ইসলাম ধর্মের নাম লইয়া তোমরা কাপিরের কাম কইয়া সেদিন কাপিরের বিবেকের কাছে লাঞ্ছিত করেছ এই জন্য আল্লাহ তোমাদের মা বোনদেরকে সেদিন কাপিরের হাতে লাঞ্ছিত করার সুযোগ দান করেছে তোমরা মা বোনের ইজ্জতের দাম বড় না আল্লাহর পছন্দ সেই ধর্মের ইজ্জতের দাম বড় তোমার বড় ভালো ইজ্জত করছো আল্লাহ সামান্য সাজার জন্য তোমাদের ছোট ভালো ইজ্জত করছে মুসলমানের মা বন্ধুকে দর্শন করে দেবিন কাপুরে আল্লাহর জন্য সহ্য হয় আল্লাহ বলেন আমার পছন্দ সেই ধর্মধারাকে তোমরা বেদাবল হইয়া দেবিন কাপুরের কাছে সহ্য করা তোমার জন্য সহ্য হয় হিন্দুরা মুফাসসিরিন کرام তাফসীরে কিভাবে লেখেন মুয়াজ্জিন যখন ডাকে হাইয়া দিকে আসো সাফল্যের দিকে আসো নামাজ আল্লাহ কোরআনে কি বলছেন সাফল্য নামাজ কি সাফল্য মুসলমান বুঝে গেছে সাফল্য দেবে হায় মুসলমান যে মুসলমানের ধর্মের স্তম্ভের তৃতীয় স্তম্ভ নামাজ এই নামাজ কেন সাফল্য মদিনের দেখো নামাজে আসো হাইয়া সালাম আবার কয় সাফল্যের দিকে আসো হাইয়া সালা নামাজ কেন সাফল্য মুসলমানের বুঝেই না এটা সামনা কোরআনে বলেছে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون ওই সমস্ত মুমিনের দল সফল যারা নামাজে মনোযোগী কয়টা করে বলেন والذين هم على صلواتهم يحافظون আল্লাহ বলেন মুসলমানের জীবন সফল দোয়াদারের জীবন সফল হয় এই পক্ষের খুব পরিষ্কার জবাব আছে তফসিলে কিন্তু আমি কিন্তু অক্ষম যেহেতু এটা তফসিল আমার আলোচ্য বিষয় নয় আমি বলতে পেরেছি যে কথা মুভক্তিরিন গ্রাম তফসিলে কিতাবে লেখেন মুয়াজ্জিন যখন দুই পাঁচবার মিনারে দাঁড়িয়ে দেখে হাইয়া সালাহ নামাজে আসো হাইয়া সালাহ সাফল্যের দিকে আসো এই কথাগুলি মুয়াজ্জিনের মুখ থেকে উচ্চারণ হইল মুয়াজ্জিনের মুখ থেকে মাইকের হরনের মতো ব্যবহার করা হয় আসলে কথাগুলি সরাসরি আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের উদ্দেশ্যে বলা হয় আল্লাহ তালা কার পক্ষ থেকে বলা হয় আল্লাহ তালা কার পক্ষ থেকে বলা হয় মুয়াজ্জিনের মুখ দিয়ে বাইরে হয় মুখ থেকে প্রমাণ স্বরূপ ব্যবহার করা হয় মাইকের হরনের মতো ব্যবহার করা হয় এটা হচ্ছে আল্লাহ তালা নামাজে আসা ডাকে কে আল্লাহ তালার সাফল্যের দিকে আসা ডাকে কে এই সময় তোমরা বলতে হয় আল্লাহ যখন দেখেন আসো নামাজে ও মুসলমানের দল তোমার তুমি এই চিন্তা পাও মসজিদের তোমার ঘর দেখেন কাহিরে বাঙ্গে সময় আমিও প্রতিষে পাও অর্থাৎ তুমি যখন আমার দেখা যাবে না আমিও তোমার দেখা যাবে না মুসলমান আল্লাহ দেখা যাবে না কাজেই মুসলমানের মসজিদ দেখার বেরিয়ে কাপিরের হাতে বেরিয়ে দেখার আল্লাহ মুসলমানের মসজিদ সঙ্গে সময় আল্লাহ ঠিক আছে যারা প্রশ্ন করে আল্লাহ পরিষ্কার জবাব দেয় दोकान कुनो ईमानदारी मने दबिदा रही आपको दोकान कुनो व्यक्ति मने दबिदा रही अल्लाह मेरे बंदगी के रेवार को तबाद कर दे सब है दुर्बल और प्रतिरोध प्रकार को हमें तबाद कर दे अल्लाह भक्त दिन का बिंदल के शक्ति बने बनेगा ताकि दोनों पदे भूतर शक्ति दिए शक्ति दिया दे दोनों पदे दुखिया पुरुष देर के कई करे हत्या कर दे शिशु कर दे वो वृद्ध के हत्या कर कर তাদের মসজিদে দখল মসজিদে ঢুকে মসজিদকে হতদত্ত করে মসজিদের শব্দ ধারণ করে নিয়ে যাবে এমনকি মসজিদকে ধ্বংস করে দেবে setelah sumber khutbah Badrin setengah kore Sumber khutbah Badrin setengah kore Badrin setengah sama musulman itu terhadap sama kafir karena musulman yang masih bangga Allah juga berkata sama dia itu tidak ada yang dikiri Wal yakhulu Ketika kerja فإذا جاء الآخرة ليسوءوا وجوهكم বলি ইসরাইল যখন দ্বিতীয় দফায় দুই ধরনের পদে লিপ্ত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি কাফিরের হাতে অপদস্থ হওয়ার সময় অপদস্থ হওয়ার সময় তোমাদের গড়াই আসলো ইয়াতু উ উজুহাকুম তোমরা তোমরা দুনিয়াবাসীর কাছে অপদস্থ হওয়ার বিজ্জত হওয়ার লাঞ্ছিত হওয়ার সময় গড়াই আসলো এই লাঞ্ছনা তোমাদের হাতে কামাই করলে এক নম্বর আল্লাহর বন্দিকে ছেড়ে দিয়ে দুই নম্বর সবলেরা অত্যাচারী হয়ে বেমন কাবিরের হাতে লাঞ্ছিত হওয়ার জগৎটাকে তোমরা নিজের হাতে গলিয়ে আনলে এতটুকু বুঝে যাবো তোমাদের মসজিদে প্রবেশ করে তোমাদের মসজিদের সম্পদ হরণ করার তোমাদের মসজিদ করে দেওয়ার সুযোগ তোমরা নিজের হাতে করে দিলে বাবু সমস্যা কেন দেখা দিলে আল্লাহ বাবু সমস্যাটা কেন দেখা দিল আল্লাহ কি কোরআনে কইছেন আল্লাহ শুধু বাদী মুসিদের রক্ষার জন্য কোরআন নাজিল করছেন না সারা দুনিয়া সব এই জন্য শুধু ওয়ালিয়াত কোনো ওয়ালিয়াত কোনো বাদী মুসিদ করছেন না ওয়ালিয়াত কোনো মুসিদ করছেন সকল মুসলমানের মা বলে ইজ্জত রক্ষা মতবাদ হিসাবে সারা দুনিয়ার মুসলমানকে যেদিন কাকিরে নির্যাতন থেকে নিরাপত্তাবান হিসাবে আল্লাহ কোরআন করেছেন এই জন্য কোন ব্যক্তি বিশেষের নাম বলেন নাই কোন স্থান বিশেষের নাম বলেন নাই কোন মসজিদ বিশেষের নাম বলেন নাই দুইবার তাদের মসজিদ দখল করেছিল তাদের মসজিদ ছিল তাদের বলি সাইলের দখল সেই কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস ইমানের আমি আপনাদের সামনে যে বিষয়টা ব্যক্ত করতে চাচ্ছি সেটা হলো ইমানের দাবিদার বেইমান কাপিরের হাতে লাঞ্ছিত হয় কেন ওই কেনার জন্য বলুন তো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 করবো বেগুন কাপিনের হামলা থেকে ইমানদারকে নিরাপত্তা দান করার ওয়াদা আল্লাহ দিচ্ছেন কিনা বর্তমান দুনিয়ার ইমানদারেরা এই নিরাপত্তা পাইল না বঞ্চিত রইল কেন আল্লাহর ওয়াদাগুলো তো আল্লাহ ওয়াদা করছিলেন বিনা সত্য না সত্য সত্য সত্যটা কি ছিল যদি তোমরা নিয়ে কামাল ওয়ালা হয়ে দাও সত্যটা কি ছিল যদি তোমরা নিয়ে কামাল ওয়ালা হয়ে দাও বর্তমান দুনিয়ার মুসলমানেরা নিয়ে কামাল ওয়ালা না বদামাল ওয়ালা